আইসা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন তখন একবার সামনে এগোতেন আবার পেছনে সরে যেতেন আবার কখনো ঘরে প্রবেশ করতেন আবার বেরিয়ে যেতেন আর তার মুখমণ্ডল মলিন হয়ে যেত পরে যখন আকাশ বৃষ্টি বর্ষণ করত তখন তার এই অবস্থা দূর হতো আয়সা রদিল্লাহ তাল্লাহা এর কারণ জানতে চাইলে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জানি না এ মেঘ এমন মেঘ হতে পারে যা দেখে আজ জাতি বলেছিল অতপর যখন তারা তাদের উপত্যকার দিকে উক্ত মেঘমালাকে এগুতে দেখল